সোনার ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাটি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো ঝান্ডা এসো ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাটি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি যে পর্দাতে আসবে আলো সে পর্দাতে দড়ি যে পর্দাতে এসো ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাটটি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো দিনের পথের মশালটাকে করছে যারা সাথী নিমেষেতে কেটেছে ঘোর কাটছে আধার রাতি দিনের পথের মশালটাকে করছে যারা সাথী নিমেষেতে কেটেছে ঘোর কাটছে আধার এসো সেই পথেরই পথিক হয়ে মিথ্যাটাকে মারি সেই পথেরই পথিক হয়ে সোনের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো আটটি মাটিম ছেড়ে দিয়ে কোরআন হাদিস করি এসো ন্যায়ের ঝান্ডা এই পৃথিবীর মালিক যিনি আল্লাহ মহিয়ান কেমনে ভুলে থাকতে পারি তারি গুণগান এই পৃথিবীর মালিক যিনি আল্লাহ মহিয়ান কেমনে ভুলে থাকতে পারি তারি গুণগান আল্লাহ ছাড়া রাসুল ছাড়া করছে মোদের জানা তারা তো নয় বন্ধু মোদের আসল শত্রু আল্লাহ ছাড়া রাসুল ছাড়া করছে মোদের যারা তারা তো নয় বন্ধু মোদের আসল শত্রুরা বোকা হয়ে থাকবো না আর ওদের ধোকায় পড়ি বোকা হয়ে থাকবো না আর ওদের ধোকায় পড়ি ন্যায়ের ঝান্ডা এসো ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাট্টি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস করি এসো ন্যায়ের ঝান্ডা এসো ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাট্টি মাটিম ছেড়ে দিয়ে কোরআন হাদিস করি যে পর্দাতে আসবে আলো সে পথ সবে ধরি যে পর্দাতে আসবে আলো সে পথ সবে ধরি ন্যায়ের ঝান্ডা এসো ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাট্টি মাটিম ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাট্টি মাটিম ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাট্টি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাট্টি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাট্টি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো ন্যায়ের ঝান্ডা